গৌরূপ ধারণ করেছেন তেজময় পুরুষ স্বর্ণবর্ণ এরাম করে দাঁড়িয়ে রয়েছেন সূর্যমণ্ডলে সেই গৌরকে তারা ধ্যান করবে এটা বলে হিরণময় পুরুষ হিরণময়ীন পাত্রেণ সত্যস্য অপহিতম মুখম পরম সত্য বস্তুকে তোমার কাছে দেখানো হবে না তুমি যোগ্য হওনি এই জন্য কি করছেন হিরণময়ীন পাত্রেণ সত্যস্য অপহিতম মুখম সত্য পরম সত্য বস্তু থেকে একটা সোনার কলসির মধ্যে লুকিয়ে রেখে সিল করে দেওয়া হয়েছে সিল তোমাকে দেখানো হবে না তুমি অযোগ্য কাকে দেখানো হবে বলছেন যাকে তিনি কৃপা করবেন তখন কি করবেন জ্যোতির অভ্যন্তরে হ্যাঁ কি অবস্থিত যে রূপ যং শ্যাম সুন্দরম অচিন্ত গুণ রূপন যেটা আছে যে শ্লোক আছে তাহলে জ্যোতির অভ্যন্তরে শ্যাম সুন্দর রূপকে দর্শন করবে বংশীবাদন করছেন গৌরাঙ্গ মহাপ্রুকে দর্শন করবেন গৌর রাধা চিন্তায় বিবাহিত হয়ে তিনি গৌর রূপ ধারণ করেছেন এটা সর্বশ্রেষ্ঠ গায়ত্রী মন্ত্র জপ করা বা ধ্যান করা সর্বশ্রেষ্ঠ রাস্তা এইভাবে তা সূর্যমণ্ডলের মধ্যে সেই ভগবানকে হিরণময় পুরুষের আরাধনা করেন হঠাৎ একদিন ভগবান তাকে পরীক্ষা নিলেন ভগবান কাউকে পরীক্ষা না নিয়ে নিজ জগতে নিয়ে যাবেন না এটা যেন সবার মনে রাখে আমরা লেজনাড়াবো আর খেজুর খাবো গাছে উঠে তা আবার ভগবানের কাছে চলে যাবো অত সোজা নয় যাদেরকে ভগবান নিজ ধামে নিয়ে নেবেন তাদেরকে কঠোর পরীক্ষা নেবেন এত কঠোর পরীক্ষা নেবেন সেই পরীক্ষাতে যদি সেই সময় ফেল হয়ে যাও তাহলে হয়ে গেল কত পরীক্ষায় মহারাজ পাস করেছি হ্যাঁ জনজগতে কত ডিগ্রি হাসিল করেছি যেই ভগবান একটা ছোটোখাটো পরীক্ষা নেবে ব্যাস ফেল মেরে গেল জড়জগতের যত ডিগ্রিগুলো কত কষ্ট করে হাসিল করতে হয়েছিল কমটি কথা কিন্তু সেই ডিগ্রিগুলোর কোনো মূল্য পরবর্তীকালে আর লাগবে না এ শরীর পর্যন্ত আর ভগবান কাউকে পরীক্ষা না নিয়ে নিজের কাছে নেবেন না নেবেন কঠোর পরীক্ষা নেবেন আর সেই কঠোর পরীক্ষায় কারা জয়যুক্ত হবেন যারা শুদ্ধ গুরু বৈষ্ণবের পরিপূর্ণ কৃপা লাভ করেছেন শুদ্ধ গুরু বৈষ্ণবে যারা পরিপূর্ণ কৃপা লাভ করে পুষ্ট হয়ে গেছেন তারা ছাড়া আর কেউ পারবেন না নায়াম আত্মা বলহীনে নলভ্য নায়াম আত্মা বলহীনে নলভ্য যারা দুর্বল যারা দুর্বল তারা ভগবানের কাছে যেতে পারবেন দুর্বল কারা মারা অন্য অন্য সম্প্রদায় ব্যাখ্যা করছে ওই যে দেখো তো বলা আছে নায়া মাতনা বলহীন এলো বল বীর্য না থাকলে হয় বেশি করে মাংস খা টেংড়ি জুস খা ডিম খা শরীর জ্বর হবে কি করে এই ব্যাখ্যা করছেন এই সবগুলোকে মানুষ বলবো এর পেছনেই তো লোকে দৌড়াচ্ছে এদের কিন্তু মহাপুরুষ বলছে তো তাদের দোষ দেবো না এইসব বোকা লোকগুলোকে দোষ দেবো কী বলবো হ্যাঁ বলছেন ওখানে এই যে লেখা রয়েছে দেখছিস না আত্মা বলহীন লভ্য বলহীন মানে দুর্বল হলে হবে না এইখানে বলা রয়েছে তোরা এসব ব্যাখ্যা জানিস না বেশি করে মাছ মাংস খা বীর্য বাড়া বল বীর্য ব্যবিচার কর ভালো হবে মানে অন্তরে তাই হলো যত এইসব খাবে ব্যবিচার করবে মুখে বলতে হলো না এই সব ব্যাখ্যা জগতের লোক করছে এই কথা বলা হয়নি আত্মা বলহীন লভ্য এর দ্বারা বলা হয়েছে কৃপা কর প্রভু দিয়া চিত বল আমাদেরকে চিত বল দাও রক্ত মাংসের শরীর বল বিজে কি করবে এটা নয় চিত বল চিত বল মানে যে চেতনার বল এমন ট্রিমেডাস ব্যাস রঘুনাথ দাস গোসাই সাত দিন অন্তর অন্তর এক পল মাঠা খায় মাঠা সাত দিন পর পর শরীর টুকটুক করে নড়ে হাওয়াতে হ্যাঁ সহস্র বৈষ্ণবকে দণ্ডবোধ করেন রোজ মাটিতে শুয়ে দু হাজার বৈষ্ণবকে না অপতিত দণ্ডবধ এরম উঠবেন একটা বৈষ্ণবের নাম নেবেন করবেন আবার উঠবেন ওই শরীর এত বিশ্বাস ভগবানের নিজে যন্ত্রতা তা তো দেখা না দেখালে হবে না রাধাকুণ্ডে অপতিত তিনবার স্নান আর হা চোখের জল ফেলছে হা রাধারানী তুমি কোথায় আমাকে না নিলে আমি মনে জেনে রাখবে আমি এখানে মোড়ে পড়ে থাকবো পচে তবৈবস্মি তবৈবস্মি ন জীবামি তয়ং বিনা ইতি বিজ্ঞায় দেবী নয় মাম তব চরণান্তিকম হে দেবী আমাকে যদি তুমি না নিয়ে যাও আমি নিশ্চিত জন্মে মরে পড়ে থাকবো এখানে হ্যাঁ আমি তোমার দেবী আমি তোমার রাধারানী আমি তোমার তবই বসমি তবই বসমি আমি তোমারই আর কাউর নয় তবই বসমি তবই বসমি ন জীবা আমি তয়াং বিনা তোমাকে যারা বাঁচবই না আমি মরবো আমাকে নিয়ে যাও এরকম আরতি না এলে কেউ ভগবানকে প্রাপ্ত হতে পারে কি কোনো পাগল দেখাতে পারবে ঘরে খেলে দুলে হেসে হেসে ভগবানকে পেয়ে গেছে ও ওরকম বলেই মহারাজ মহারাজের কাজই হলো এরম বলা এই এরম ভাই ভজন কর হয়ে গেল ভগবত প্রাপ্তি হয়ে গেল এত শরীর এত সুন্দর শরীর পেয়ে যারা ভগবত ভজনের গুপ্ত কথাটা উপলব্ধি করলো না তাদের কি দুর্ভাগ্য আবার সব জন্য তো সুযোগ পাবে না প্রতি জন্মে যে ভগবান সুযোগ দেবে এমন কথা নয় কোনো কোনো জন্মে এরকম সুযোগ হয় এইসব তত্ত্বজ্ঞান শোনার উপলব্ধি করবার এই সুন্দর দেহ তার সঙ্গে এত মানে হয় না যাই হোক এখানে ভগবান এবার পরীক্ষা নিচ্ছেন কাকে ওই যে বড় প্রেম হয়ে গেছে ভরত মহারাজের এবার পরীক্ষা নিচ্ছেন ভগবান কি সুকুয়াচ একদা কি হলো একদা তু মহানদ্যাম একদা তু মহানদ্যাম কৃতাভিষেকো নৈয়মিকাবশ্যকো ব্রহ্মাক্ষরম অভিগৃহানো মুহূর্তত্রয়ম উদক্রান্ত উপবিবেশ উপবিহ বলছেন একদা মহানদীতে নেবে গিয়ে জলে নিজের ক্রিয়াকর্ম সম্পাদন করে এবার ব্রহ্মাক্ষর অর্থাৎ গায়ত্রী জপ করছেন ব্রহ্মাক্ষরম অভিগৃহান মুহূর্তত্রয়ম উদক্রান্ত মুহূর্তত্রয়ম মানে এক মুহূর্ত কত এক মুহূর্ত কত চব্বিশ মিনিট তাহলে মুহূর্ত তয়ের মধ্যে চব্বিশ চব্বিশ চব্বিশ চব্বিশ মাল্টিপ্লাই থ্রি তত সময় জলের মধ্যে ভজন করছেন এই সময় হঠাৎ একটা ঘটনা দেখতে পেলেন হঠাৎ চোখ খুলে দেখলেন একটা জায়গা থেকে সিংহের একটা আওয়াজ এলো করে সিংহের আওয়াজ বিশাল একটা সিংহের আওয়াজ কি ব্যাপার হলো চোখটা খুলে দেখেন যে নদীর চেন পাহাড়ি নদী পাহাড়ি নদী বেশি চড়া হয় না ঠিক ওপারে একটা হরিণ জলপান করার জন্য এসছে জলপান করছে জলপান করতে করতে যেই একটা সিংহের আওয়াজ শুনেছে হু করে ও হয়েছে আমাকে ধরে ফেলল ভয়েতে কি করেছে সে পেছনে সিংহ আছে ভেবেছে আর সামনের দিকে নদী পেছনে কেউ তো খেয়ে নেবে ওই জলের দিকে ঝাঁপ মেরেছে জোরে এমন জোরে এরম ঝাঁপ মেরেছে পাহাড়ি নদীতে একবারে পড়েই তার ভেতরে সন্তান ছিল সন্তান বেরিয়ে গেল আর সে ওইখানে ভয়েতে হার্টফেল করে গেল ওই মা মরে গিয়ে ওই নারী সমত ভেস্তে বাঁচতে বাঁচতে চলে যাচ্ছে ভারতী মহারাজ দেখলেন কি একটা বাচ্চা সদ্যজাত শিশু হরিণ শিশু এই মরে ভেসে যাবে মাটা তো মরেই গেল বাচ্চাটাও মরবে এটা তো উচিত নয় সঙ্গে সঙ্গে এটাকে বাঁচানো উচিত সাঁতরে গিয়ে তাড়াতাড়ি কি করলেন ওই বাচ্চাটাকে নিয়ে এলেন তত্র তদা রাজন হরিণী পিপাশয়া জলাশয়াভ্যাসম মে বৈক উপযোগাম তয়া পেপীয়মান উদকে তাব দেবাবিদূরেণ নদত মৃগপতের উরুনাদ লোক ভয়ঙ্কর উদ উদপতত কিছু দূরে সিংহের একটা আওয়াজ শুনলো জলপান করতে করতে হরিণটা জলপান করছে হঠাৎ মানুষে ভয় পেয়ে গিয়ে জলপান বন্ধুর এক ঝাঁপ তাতে মাটা মরে গেল আর হরিণ শিশুটা সেটা অসহায়ভাবে এই পাহাড়ের নদীতে ভেসে ভেসে চলে যাচ্ছে বড়জি মহারাজ বললেন আমি ভগবানের ভক্ত এটা ভগবানের একটা তো এটাও তো ভগবানের একটা জীব বাঁচানো উচিত সাঁতরে গিয়ে ওই স্রোতের মধ্যে বাচ্চাটাকে নিয়ে চলে এলেন এদের যা তা জলের মধ্যে বাচ্চাটা নাড়ি ফাড়ি সব পরিষ্কার করে তাকে তুলে নিয়ে এলেন এই সেবার মায়ের মতো লালন পালন করতে আরম্ভ করলেন মায়ের মতো বাচ্চা চলতে পারে না থরথর করে কাঁপছে এইটুকু শিশু একটা হরিণের কিরম হতে পারে তাই কোলে নিয়ে আদর করে কম্বল মুড়ি দিয়ে শোয়ে একসঙ্গে তারপর খাওয়া দাওয়া করার জন্য দুধ জোগাড় করছে কি খাবে বেটা খেতে তো পারবে না যুগের জঙ্গলে গিয়ে আবার কোনো আদিবাসী আছে তার থেকে দুধ ফুট চেয়ে নিয়ে আসছে এইভাবে খাওয়াতে আরম্ভ করলো আস্তে আস্তে হরিণ শিশুটা বড়ো হলো এখন এবার আস্তে আস্তে অল্প অল্প কচি ঘাস খেতে শেখে এটা এদিকে দৌড়াদৌড়ি করে যখন হরিণ শিশু দৌড়াদৌড়ি করে বর দেখতে বড় ভালো হ্যাঁ তিনের মধ্যে এখানে ছুটবে এদিকে ছুটবে গরুর বাচ্চাগুলো গোমাতা এত ছোটে মানে হরিণের মতো ল্যাসটাকে তুলে দৌড়াবে সারা জায়গায় দৌড়ে চলে আসবে দেখতে অপূর্ব লাগে এরকম দৌড়াচ্ছে ওর সঙ্গে এত ভালোবাসা হয়ে গেল যে হরিণ শিশুটা ছাড়া সে থাকতেই পারে না হরিণ শিশুটার সঙ্গে তার এত একাত্ম বোধ হয়ে গেল যে হরিণ শিশুটা কিছু হলেই তার দুঃখ হয় সে যদি কম খাওয়া না খায় এই কি হলো খাচ্ছে না তো মরে যাবে কি হবে এবার চিন্তিত হয়ে পড়ত ধীরে ধীরে এইভাবে যত্ন করতে করতে ও বুঝতে পারছে না যে চিত্তেতে বিষয় এবং বিষয়েতে চিত্ত কিভাবে অনুপ্রবিষ্ট হয়ে লকিং হয়ে যায় এটা লকিং হয়ে গেল অবচেতন মানে বুঝতে পারেননি ভগবান তোকে পরীক্ষা নিচ্ছিল হরিণ শিশু রূপে তুই বুঝতে পারিস এখন এই হরিণ শিশুটাকে নিয়ে তাকে নিয়ে খেলাধুলা করে ভগবানের ভজনের যে সময়গুলো কাটাতো সেগুলো কমে এলো এখন ভগবান ভজন তাকে আগে অনেকক্ষণ করতো এখন অল্প বেশিক্ষণ সময় হয় হরিণ শিশু তাকে খেলাধুলাতে যায় আবার জঙ্গল থেকে কাঠ নিয়ে এসছে ফলমূল নিয়ে এসছে দুর্বা নিয়ে এসছে যজ্ঞের বেদির মধ্যে হরিণ সিটকে যায় বস বস ওখানে বস ওখানে বসলো ও এসে এখানে ভজনে বসলো অনেকক্ষণ ভজন হচ্ছে হরিণ সিটা পেছন দিয়ে এসে ওর পিঠেতে গুঁতো মারছে কতক্ষণ বসবে চলো আমার সঙ্গে খেলো যেন বাচ্চারা যখন করে আর কতক্ষণ বসবে খেলো আর যদি চোখ বুঝে ধ্যান করতে লাগলো তো এই যে ঘা দুব্যগুলো আছে ফলগুলো খেয়ে নিল খেয়ে নিলি নষ্ট হয়ে গেল মারতে তো পারেন না এই অবলা যায় আবার নিয়ে আস আবার গিয়ে জায়গা পরিষ্কার করে আবার নিয়ে এলো এই করতে করতে একটা একটা গোলামি শুরু করে দিল কিসের হরিণ বাচ্চাটা হরিণ বাচ্চাটার গোলামি আর মাঝে মাঝে আফসোস করে আহা এই হরিণ শিশুটার মাটা চলে গেছে আমি তার পিতা মাতা ভাই বন্ধু এ ছেড়ে দিলে কোথায় যাবে তাই তো এটাও তো এক ধরনের ভগবত ভজন হ্যাঁ মানুষের যখন মায়া চাপে তখন এই মাতাজিগুলোর সঙ্গে কথা বলা এটা ওটা এটা হরি হরিভজন মনে হবে বোকা লোকগুলো পতিত হয়ে যায় বুঝতে পারেন না যাবদ অর্থ প্রয়োজন যতটুকু প্রয়োজন ততটুকু বা কালা তার বেশি নয় অনেক কঠিন নিয়ম আছে এখানে এখন তে মায়াতে পড়ে গেল পরে একবার কি হলো ঘটনা যে এই হরিণ সিঁড়িটা খেলতে খেলতে বাইরে একটু যায় এখন বড় হয়েছে একবারে হারিয়ে গেল সেটা এখন পাচ্ছে না দিন রাত যখন পাচ্ছে না সে চোখের জল ফেলছে হরিণ শ্রী গেল কোথা হায় হায় খাওয়া দাওয়া রুচে না ভগবত ভজন চুলে গেল ভগবত ভজন চুলে গেল আমাদের হিন্দিতে বলে চুলে মে গিয়া চুলে মানে উনুনে চলে গেছে যা ভগবত ভজন হয়ে গেল এখন গেলে হরিণ শিশু চিনে হরিণ শিশুটাই ভগবান করতে করতে হরিণ শিশুটা চন্দ্রমার দিকে দেখে তাকে বলছি চন্দ্রমা তুমি জানো আমার হরিণ শিশুটা কোথায় গেল যদি ও কোথায় গেল হিংস্র শিশু হিংস্র কোনো জন্তু জানোয়ার খেয়ে নিল নাকি এই চিন্তায় চিন্তায় তার শরীর আস্তে আস্তে ক্ষীণ হতে থাকলো ক্ষীণ হতে হতে যখন মৃত্যু হয় জং জং বা অপি শরণম ভাবম ত্যাজিতি আনতে পলেবরম সেই রকম ভাব হয়ে গেল সহরিণ শিশুটা চিন্তা করতে করতে মরে গেল এবং মরে গিয়ে হরিণ শিশু জন্ম হলো তার হরিণ শিশু কালঞ্জর প্রদেশে অন্য জায়গায় হরিণ শিশু জন্ম হলেও সেই যে ওরকম তীব্র ভগবত ভজন করেছিল তা ভ্রষ্ট হয়ে গেছে দ্বিতীয় অভিনিবেশ চলে এসছে তিনি তখন ভেতর হরিণ শিশু কিন্তু বাইরের দৃষ্টিতে তিনি হরিণ কিন্তু অন্তরে কিন্তু পুরো চেতনা আছে বাইরের দেহটা হরিণ ভেতরে চেতনা রয়েছে আমি ছিলাম ভরত মহারাজ আমি ভজন করতে করতে হরিণ শিশুবোধ আবিষ্ট হয়েছিলাম আমার এই অধঃপতন হয়েছে চোখের জল ফেলতে অনাবরত চোখের জল হায় হায় একই ভগবানের পরীক্ষা আমি আমি তো রাজা ছিলাম আমার এত আমার এই সুন্দরী রানী প্রজা আমার প্রজা আমার এত সমস্ত রাজ ওই ঐশ্বর্য ছেলে মেয়ে এদের আকর্ষণ ছেড়ে এলাম শিব সামান্য একটা হরিণ শিশু পাল্লায় বলল হ্যাঁ ভগবানের যখন মায়া ধরে এইভাবেই ধরে হ্যাঁ বুঝতে পারবে না ভ্রষ্ট হয়ে গেলাম হায় হায় খালি কাঁদছে ওখান থেকে হরিণ শিশু অবস্থা একটু যখন বড় হলে লুকিয়ে লুকিয়ে ঠিক যেখানে তিনি ভজন করতেন সেই জায়গায় এই যে নেপালের যে অঞ্চলের কথা বললাম সেই যে স্থান সেইখানে চলে গেলেন যেখানে ভরত মহারাজজি ভজন করতেন সেখানে চলে গেলেন সেখানে গিয়ে ভজন করেন হরিণ শিশুতেও ভগবত ভজন মানে আর কি আর ভজন পশু দেহ চিন্তা করেন ভগবান ভগবান তোমার ভজন হলো না খালি কাঁদেন আর শুষ্ক পাতাগুলো যে গাছ থেকে পড়ে যায় সেগুলো খান খেয়ে গণ্ডকী নদীর জলে স্নান করেন আর ওখানে বসে থাকেন খালি আনমনা হয় হায় হায় আমার এই দেহ প্রাপ্ত হলো হরিণ দেহ লাভ হলো না কিছু এত রাজ্য ঐশ্বর ত্রিভু আমি এই সব শশাগরা ধরা পৃথিবীর মধ্যে একটা নাম করা রাজা ছিল শশাগরা পৃথিবীর মধ্যে একটা নাম করা রাজা অজনববর্ষ সেখানকার পুরো পৃথিবীর রাজা ছিলেন না আগের রাজাগুলোর নাম বলেছি তারা শাসা করা পৃথিবীর রাজা ছিলেন পিতু মহারাজ আদি যাদের আলোচনা করেছিলাম এখানে এখন তিনি কাঁদতে কাঁদতে কি করতেন এই জলের মধ্যে নেবে ভগবানের জন্য চিন্তা করতে করতে করতে করতে করতে ভগবান আমার দ্বারা ভজন এইবার তুমি আমায় বাঁচাও বলে তিনি কি করলেন ভগবত চিন্তান করতে করতে এই হরিণ দেহটাকে ওই গণ্ডকীর জলেতে ছেড়ে দিলেন শরীর ছাড়লেন আত্মা বেরিয়ে গেল যদিও হতে পারে হরিণ দেহ তথাপি যেহেতু ভগবত চেতনা ছিল তার মধ্যে ভগবান বললেন একে আর ঠকানো উচিত না একে একটা ব্রাহ্মণ দেয়া দেহ দেহ দেওয়া উচিত অর্থাৎ চরম দেহ ব্রাহ্মণ দেহটাকে বলা হয় চরম দেহ যে ব্রাহ্মণ দেহ লাভ করে ভগবানকে লাভ করতে পারেন না তার মতো মূর্খ আর পতিত কেউ নাই এইভাবে তিনি কি করলেন ধীরে ধীরে কি করলেন এক বিশুদ্ধ দক্ষিণাত্মে দক্ষিণে দক্ষিণাত্মে দক্ষিণ ভারতের ব্রাহ্মণের ঘরেতে তিনি জন্মগ্রহণ করলেন অথ কস্যচিৎ দ্বিজ বরস্বাঙ্গি রসপ্রবরস্য সম দম তপহ সাধ্যায়োধ্যায়ন ত্যাগ সন্তোষ তিতিক্ষা প্রশ্রয় বিদ্যান অসূয়াত্ম জ্ঞানানন্দ যুক্ত স্বাত্ম সদৃশ্য শ্রুতশীলাচারো রূপৌদার্য গুণা নব সৌদার্য অঙ্গজা বভুব মিথুনঞ্চ জবায়শ্যাম ভার্যায়াম বলছেন কি অঙ্গিরস গোত্রীয় এই অঙ্গ্রিয়া অঙ্গিরস গোত্রজাত ব্রাহ্মণগণের মধ্যে শ্রেষ্ঠ সম দম তপস্যা বেদ অধ্যায়ন সহিষ্ণুতা সন্তোষ বিদ্যা বিনয় সুয়া সমস্ত গুণ ঔদার্য রূপ সমস্ত সমেত পয়সা করিও কম নেই ভালোই আছে ভগবানের ইচ্ছায় এই ব্রাহ্মণের এক ব্রাহ্মণ ছিলেন ব্রাহ্মণের আত্মসদৃশ্য শীল সদা আচার রূপ ঔদার্য সম্পন্ন নয়টি পুত্র একজনের এক জননীর গর্ভজাত তার সহোদর ছিল আর এই ব্রাহ্মণের কনিষ্ঠা ভার্যাতে এক পুত্র হয়ে জন্মেছিল তাদের মধ্যে যেটি পুরুষ তিনি পরম ভাগবত রাজর্ষি প্রবর ভরত অর্থাৎ ব্রাহ্মণের দুই পত্নী ছিলেন অঙ্গিরস প্রবরত্ব ব্রাহ্মণ যে ছিলেন তার দুই পত্নী প্রথম পত্নীর গর্ভেতে এই সব পুত্রগুলো ছিল আর কনিষ্ঠ পত্নীর গর্ভেতে ছিলেন হচ্ছে কে এই ভরতজি মহারাজ হরিণ দেহটাকে ত্যাগ করে ওই ব্রাহ্মণ দেহটে ওখানে প্রবেশ করেছেন আর মা তার শরীর ত্যাগ করেছিল এখন বাবা অত্যন্ত চিন্তিত জন্ম থেকেই দেখে এই ছেলেটা হচ্ছে হাবাগুবা জন্ম থেকে দেখে এই ছেলেটা হচ্ছে অত্যন্ত বেকার এই ছেলেটা তা কিচ্ছু হবে না খালি তাকিয়ে থাকে কিরে খেয়েছিস খেয়েছিস খেয়েছিস হ্যাঁ দশবার জিজ্ঞেস করলে হ্যাঁ এরকম ছেলেটা বেকার এই আচমন করেছিস দশবার জিজ্ঞাসা করবে হ্যাঁ আচমন বোঝে না দেখ এভাবে আচমন করতে হয় হ্যাঁ পৈতাটা ধর পৈতাটাকে আবার এরম ধরলো কখনো এরম না এরম ধর হ্যাঁ ধরে ঠিক এরমভাবে বোস এইভাবে রাখ বল এবার বল বোম্বাগায়ত বাবা যা বলছে থাক বিপরীত বলছে খুব কর্মণ্য অপদার্থ কোথা থেকে এলো একটা পাগল আমার সংসারে যত বুঝাচ্ছে কিছু বুঝে না এতবার করে বলছি এইভাবে আচমন করতে হয় বুঝতে পারছিস না আচমন আচমনটা শিখলি না এতদিনে তাকিয়ে রয়েছে বাবা এই ছেলেটা নিয়ে মা আমার বয়স হলে হলো আমি মারা যাব এই খাবে কি করে অন্তত যদি আচমন এই এই সব পূজা পূজা করে করতে পারতো তাহলে যে কোনো বাড়িতে পুজো পুজো করে খেত তো পুজোও করতে পারবে না আচমন জানে না কিছু গায়ত্রী জানে না কি করা জড়ভরতজি মহাপুরা জড়ভরতজি এই যে জড়ভরত দেহ লাভ করেছে ইচ্ছে করে জড়ভরতজি বেশ স্বাস্থ্য সুস্থ ভালো ইচ্ছে করে ওরকম সেজে রয়েছেন যদি আজকে আমি কথা বলতে পারি তাহলে ওরা আমাকে সমাজের কাজে লাগিয়ে দেবে যত ওরা আমাকে অবজ্ঞা করে বেকার অপদার্থ এক কাল কুষ্মাণ্ড মানে আমাকে ফেলে দেবে তত আমি ভগবানের চিন্তা বেশি করে করতে পারবো নাহলে আমাকে বলে বিয়ে কর প্রথম কথা হল আমি যদি জেনে যাই সব কিছু আমি শিখে ফেলি সব তো জানেন তিনি কোনো কিছু জানেন না তা না ইচ্ছে করে বাবা যা করছে তা বিপরীত জানে আমি যদি উপযুক্ত ছেলে বুঝতে পারেন আমাকে কর্মকাণ্ড শেখাবে এখানে যোগ্য করে সরস্বতী পুজো কালী পুজো দুর্গা পুজো এগুলো করে পয়সা হবে বেটা খাবি কি যা যা মানে লক্ষ্মী পুজো করে সব করে পাঠিয়েছেন এই করতে করতে জড়ভরতজি কিছুতেই এসব শিখবে না বলছে এবার আমি কান্নাক মোলা খাই বাবা যা শিক্ষা আমার হয়েছে পূর্বে এক হরিণ শিশুর পাল্লায় পরে আমার সর্বস্ব গেল হায় হায় আমি রাজা ছিলাম ভরত মহারাজ আমার সর্বস্ব গেল খালি সম্ভাষণ করে শিশুটাকে পাল্লায় পরে আর খেপেছো তুমি ন্যাড়া বেলতলায় কবার যায় বাবা গালাগাল দিক বেটাক যা কিছু করবো আমি বোকা কিছু জানে না খেতে দিলে খায় না দিলে না খায় সবাই খেয়ে দে নোংরা জিনিসগুলো লেখা খা যা সবাই কি করে সবাই খেতে খাওয়া দাওয়া হয়ে গেলে ওকে সব বাজে বাজে জিনিস দেয় ও তাই আনন্দের সঙ্গে খায় এইভাবে ইচ্ছে করে কিছুতেই বাবার কাছে এই গায়ত্রী মন্ত্র আদি প্রণব আদি সাবিত্রী কি করে গ্রীষ্মকাল বসন্ত কোন কোন সময় কি কি ক্রিয়াকর্ম করতে কিচ্ছু পারল সব শেখালো বাবা ভালো করে কোনো কাজের নয় বেকার কি করলেন বলে শীত উষ্ণ বর্ষা সব সময় একটা ষাঁড় যেমন খালি গায়ে থাকে খালি গায়ে থাকে কাপড় চোপড় পড়ারও কোনো কোনো চেষ্টাই নেই বলছেন শীত উষ্ণ বাত বর্ষেষু বৃষ ইবা অনাবৃত অঙ্গ পিনন সংহন নাঙ্গ স্তন্ডিল সংবেশনাম সংবেশনাম হ্যাঁ অমর্দনা অমঞ্জসা বলছে মহা মনি রিবাবনি বলছেন মহা মনি রিবাবন অভিব্যক্ত ব্রহ্মবর্চস কুপটাবৃত কোটি রূপবীতেনা উরুমসিনা দ্বিজাতি রীত ব্রহ্ম বন্ধু রীতি সংজ্ঞয়া অতজ অতযজ্ঞ অতযজ্ঞ জয়া অত অতজ বলছেন সংজ্ঞা অতযজ্ঞ জনা আবমত বিচুচারও বলছেন সমস্ত জগতে তিনি শীত স্নো এই যে বর্ষা সব সময়তে খালি গায়েতে সবসময় ঘুরতেন পাথরের উপর কখনো স্তন দিলে বসে পাথরের উপর বসে থাকতেন গায়ের কোনো মাঞ্জনাদি পরিষ্কার করার কোনো ব্যাপার নেই আর বাবা যে পৈতেটা দিয়েছে ওটাই কি করেছে জড়িয়ে কোমরে রেখে দিয়েছেন পৈতেটা রাখছে ঘাড়ে ও কি করেছে জড়িয়ে দড়ির মতো কোমরে রেখে দিয়েছেন বলছেন এইভাবে তাকে যা যা খেতে দেয় যেভাবে অবহেলা করে সেইভাবে সে সেভাবে চলে সে কোনো কিছু প্রতিবাদ প্রতিবাদ করে না তাকে ঘাট ধরে নিয়ে চলে এই চল আজকে রাত্রে আমার খেতেতে পাহারা দিবি আজকে রাত্রে খেতে আমার বাধা দিবি সমস্ত শুয়োর হরিণ নীলগাই এসে আমার শস্য খেয়ে যাবে চল ঘাড় ধরে নিয়ে গেল নিয়ে খেতে বসিয়ে দিল ক্ষেতের উপরে আমি বসে বলে ক্ষেতের মাছা করে দিয়েছে মাথায় বসিয়ে দিল বসে আর হানে যে তার বদলে কি পাবো এসব বিচার নেই ও ধরে নিয়ে গেল চল খেতে বাধা দিবি আমার খেতে সব নীলগাই সব খেয়ে নিয়ে যায় ও চলে গেল ঘাড় যেই জগন্নাথ নিয়ে যায় চলে গেল এখন ওইখানে বসে রয়েছেন বসে ক্ষেতের পাহারাদারের কর্ম করছেন এই সময় একটা বৃষলপতি বৃষল করতে মানে একটা নিচু জাতি অত্যন্ত নিষ্ঠা বাজে প্রকৃতির নিচু জাত সে কি করছে কালীর আরাধনা করছে পুত্রপ্রাপ্তির জন্য সেখানে কি করল বলছেন অথ কদাচিৎ কশ্চিৎ বিশলপতির ভদ্রকাল্যই পুরুষো পশুম আলোভতাম আপাত্ত কামহা নিজে একটা পুত্র সন্তান যেন হয় ওই জন্য ভদ্রকালীকে পুজো করছে রাতে মদ্যমাংস দিয়ে পশুতে একটা নিয়ে এসছে পশুটাকে আলোহন মানে পশুটাকে বলি দেবে মায়ের কাছে এখন ওই জঙ্গলের মধ্যে পশুটা কখন যে ছাড়া পেয়ে গেছে দড়ি ছিঁড়ে গেছে পশু এবার পালিয়েছে জঙ্গলে পশু থেকে ছাড়া পেয়েছে আর দড়ি ছিঁড়ে চলে গেছে জঙ্গলে যাওয়ার পর এখন কালী পুজোর ব্যবস্থা সব হয়ে গেছে পাকাপাকি হায় সব বোনা এখন পশু কোথাও পাবো এত রাত্রে কালী পুজো বন্ধ হয়ে যাবে তখন তার অনুসর বলে এই যাও সব খোঁজো কোথা থেকে পশু নিয়ে এসো নাহলে তো হবে না কোথায় যোগ্য কি করে করব আমি এখানে বলছেন তখন তো অবস্থা খারাপ তস্য হ দৈব বিমুক্তস্য পশহ পদবিম তদনুচরাহা তার অনুচরগণ পরিধাবন্ত নিশি নিশিত সময়ে বলছেন তমসা বৃতায়াম অনাধিগত পশব আকস্মিকেন বিধিনা কেদারান বীরাসনেন মৃগো বরাহাদিভ্য সংরভ্য মানম অঙ্গীর প্রবর সুতম অপশ্যন বলছেন কি করলেন তার অনুচরগণ ছুটতে থাকলেন বিবি বা মালিক মারবে শিগগিরে কোনো জায়গাতে পশু নিয়ে আসো কোনো জায়গায় এ একে হচ্ছে আমাবস্যা তারপর জঙ্গল কোথায় কোথায় কোনো প্রাণী পাচ্ছে না শেষকালে দেখলো আরি এর মাচার ওপর বসে রয়েছে ভালো পশুর মতো দেখতে ভালো মোটা সোটা অঙ্গ সেখানে গিয়ে দেখলো হ্যাঁ, ভালো বসে রয়েছে তো ভালো করে আমরা বসে রয়েছে মাচার ওপর গিয়ে ঘাত ধরেছে চল ও কোনো হ্যাঁও বলে না বলে চল ঘাত ধরে নিয়ে ওই বিশালপতির যে এসছে এই যে মহারাজ পেয়ে গেছি এ তো মানুষ বলে হ্যাঁ এই পশু এ দেখুন না ক্রিয়াকর্ম দেখছেন পশুর মতো ভালো যাক মানুষ পাগে আরও ভালো হলো ও কোনো কেউ ওয়ারিস নেই তো বললো না জঙ্গলে পড়েছিল পড়ে আমি নিয়ে চলে এলাম ও চলে এলো ঠিক আছে তাহলে গিয়ে চান ফান করাও ভালো করে তেল ফেল মাখিয়ে দাও আর সর্ষের তেল দিয়ে আর লাল টিপ একটা দিয়ে দাও সেদের ভালো করে এ ভালো করে এবার জবাই দিতে হবে বলি দেবে এবার হ্যাঁ এবার কি হলো বলছেন একে ধরে নিয়ে চলে এলো ছড়ে নিয়ে এদের বলছেন ভর্তি কর্ম নিষ্পত্তি মন্নমানা বাধ্যা রসনয়া চণ্ডিকা গৃহম উপনিন্যুর মুদা বিকশিত বদনা হা পেয়ে গেছি একটা পশু কি সুন্দর বিকশিত বদনা দাঁতগুলোকে বার করে সেই চণ্ডীকার গিয়ে নিয়ে এলাম ভদ্রকালীর ওখানে এই যে দড়ি দিয়ে বেঁধে নিয়ে এলো যা এই যে পেয়েছি বাহ ভালো হয়েছে তো খুব সুন্দর হ্যাঁ এবার একে চান ফান করাও ভালো করে তেল ফেল মাখিয়ে সিঁদুর লাগিয়ে এবার কি হয়েছে কাঠ গড়ায় দিয়ে দিয়েছে এবার জড় ভরতজি কোনো রকম বিকার নেই কাঠ গড়ায় দিচ্ছ ভগবানে তুমি দিচ্ছ কাঠঘোড়া দিয়েছে চুপচাপ রয়েছে কাঠঘোড়া এবার বলি দেবে ভালো করে টিপ দিয়ে দিয়েছে কালি খাঁড়ার মধ্যে সিঁদুর মাগি দিয়ে এরকম এরকম বলি দেবে ভালো করে এই রকমভাবে যখন বলি দিতে যাবে তখন কি হলো অস অথ বেসল রাজ পানি পুরুষ পশর অস্ত্রিক আসবেন দেবীম ভদ্রকালীম যক্ষমান তদভিমন্ত্রিতম ওসি ওসি মানে তরোয়ার মতি করালম নিশিতম নিশিতম উপাধদে সেই মায়ের হাত থেকে খা হা বলে খাওয়াটাকে নিল নিয়ে সিঁদুর ফিঁদুর মাখিয়ে এবার কি করছেন ইতি তেষাম বৃষলানাম রজস্তম প্রকৃতিনাম ধন মদ রজ উৎসিক্ত মনসাম ভগবত কলা ধীর কুলম কদত্থিকৃতোৎপথেন স্বৈরম বিহরতম বিহিংসা বিহারাণম কর্মাতিদারুণম ইয়দ ব্রহ্মভূতস্য সাক্ষাৎ ব্রহ্মর্ষি সুতস্য নির্বৈরস্য সর্বভূত সুহৃদ সুনাময়ম ওপি অনুমত আলোভনম তদুপলভ্য ব্রহ্ম তেজ তেজসাতি দুর্বিষয়েন দ্বন্দ্বজ্য মানেন বপুষা সহস সহস উচ্চ চাট শৈব দেবী ভদ্রকালী দেখছেন যে ব্রহ্মকুলের শ্রেষ্ঠ একজন ব্যক্তি জড়ভরত তাকে কাঠগোড়ায় নিয়েছে ছাগলগুলো পশুগুলো দেবী দেখলেন এই ব্রহ্মকুলের অবমাননা এ তো মহাভাগবত এই বৈষ্ণব হ্যাঁ একে বলি দেবে হিংসা করছে তখন মূর্তি থেকে গিয়ে মূর্ত একবারে ফটফট করে ফেটে গিয়ে মূর্তি থেকে কালি বেরিয়ে পড়লেন স্বয়ং ভদ্রকালী বেরিয়ে পড়লেন মূর্তি একেবারে ফেটে বেরিয়ে পড়লেন হা হা করে হাসতে হাসতে সে বিশালপুর হাত বিশালপতির হাত থেকে খড়গটাকে এরম কেড়ে নিলেন খড়গটাকে কেড়ে নিয়ে কি করলেন এবার নৃত্য করতে থাকলেন কালী এরম যাচ্ছেন এখানে ছুটছেন ওখানে ছুটছেন এক একটাকে এরকম খাড়া দিয়ে বলি দিচ্ছেন কলা কাটছেন মাটিতে পড়ে যাচ্ছে তার সঙ্গে সঙ্গে সেই মুন্ডুটাকে এ পা দিয়ে এরম লাথি মারছেন ডাকিনী যোগিনীর সঙ্গে খেলছেন তারপর ও উৎকৃষ্ট যে রক্ত কিছুটা পান করে নিচ্ছেন এইভাবে উন্মত্তের মতো কালী একেবারে আর সহ্য করতে পারলেন না কালী কি করলেন ভৃষম অমর্ষ রোষা বেসর বলছেন ভৃষম ভৃষমম অমর্ষ রোসা বেসর রভস বিলাস বিলোসিত ভ্রুকুটি বিটোপ কুটিল দ্রংষ্টারূণে ক্ষণা টোপাতি ভয়ানক বদনা হন্তু কামে বেদম মহা অট্টহাসম অতি সংরম্ভেন বিমুঞ্চতি তত উৎপত্ত পাপি অসাম দুষ্টানাম বৃষলানাম তেনৈবা আসীনা বিপনিক বিপনিক বলছেন বিবিঘ্ন সৃষ্ণাত গলাত শ্রবন্তম অস্ত্রিক আসবম অতি উষ্ণ বলছেন তার অসি এই তরবাল দিয়ে কেটে ফেললেন তেনই বা সিনা তেনই বা সিনা বিবিঘ্ন সৃষ্ণাত তার গলা কেটে ফেললেন সৃষ্ণি মানে মাথা হ্যাঁ সৃষ্ণাত গলাত শ্রবন্তম অস্ত্রিক আসবম অতি উষ্ণ অতি উষ্ণম সহ গণেন নিপিয়াতি পান মদ বিল্লল উচ্চস্তরাম সপার সদৈ সহ জগৌ ননর্ত চ বিজহার চ কন্দুক কন্দুক লীলয়া অতি উষ্ণ সেই রক্ত উৎকৃষ্ট রক্তগুলি টাকিনী যোগিনীর সঙ্গে তিনি খাচ্ছেন বলছেন শ্রবন্তম হ্যাঁ অস্ত্রিক আসবম অতি উষ্ণম সহ গণেন মানে কালী নিজের গণের সঙ্গে পান করছেন আর অনেক পান করার পর যেমন মদ পান করলে যেমন নেশা হয়ে যায় কালীর পা পড়ছে না এখান থেকে ওখানে দৌড়াচ্ছেন পাগলিনের মতো আর এখান থেকে লাথি মারছেন একটা মুন্ডকে এরাম লাথি মারছেন আবার ওখান থেকে একটা মুন্ডকে ওইখানে লাথি মারছেন আবার ওখান থেকে ডাকিনি ওইখানে ওই মুন্ডটাকে আবার এখানে লাথি মারছেন এইবারে বলছেন সেই মুন্ডগুলো দিয়ে ননর্ত চ বিজহার চ শির কন্দুকলীলয় শির মানে এই মাথা এর কন্দুক মানে ফুটবল খেলছেন লাথি মারছেন বল খেলছেন এত পাগলি হয়ে গেছে না মেরেই ফেলবে সব কটাকে কচু কাটা সেই ভদ্রকালী এখনও রয়েছেন যা দেখার ইচ্ছা থাকে কুরুক্ষেত্রে গিয়ে দেখে আসবেন সেখানে সেই ভদ্রকালী কালী যেটা জড়ভারতের সামনে জড়ভারতকে মারছিল ওই ওই কালী ওখানে বুদ্ধমান রয়েছেন এর মধ্যে একটা তত্ত্ব আছে যারা জগতে ভগবত ভক্তি একেবারেই করেন না যারা মায়ের ভজন করেন আদি জড় সংসারে অনেক হাজার হাজার ব্যক্তি আছে পাজা ঘুরছে সব ভগবানকে মানেন না কালীকে মান কেন কালীকে মানলে একটু সুবিধা আছে মদ্য মাংস খেতে পারবেন সুবিধে হবে না মদ্য মাংস খাওয়া যাবে সুবিধা হবে কালীকেই বা কালী তো অসুবিধে কালী ঠিক হ্যাঁ ঠিক আছে কালী পুজো করবে এখন আমার কথা হলো ওরা যে এত ব্যবস্থা করে কালী পুজো করে ওরা যদি জানতো তোদেরকে বলি দেওয়ার জন্যেই মা কালী হাতে খড়গ নিয়ে যে তাহলে তারা আর কালী পুজো করতো না করতো কি ওরে বেটা তোদেরকেই কাটার জন্য মা কালী যে খাড়াটা নিয়েছে তোদেরকে কাটার জন্য এটা না বুঝে তারা চাঁদা তুলে কালী পুজো করেছে মদ্য মাংস দিয়ে হ্যাঁ কীরকম বুদ্ধি বলো বুদ্ধি খারাপ হয়ে গেছে এইভাবে কি লেখা রয়েছে এবং এব খলু মহদ অভিচারাতিক্রম না আত্মনে ফলতি এই শব্দটা মনে রাখতে হবে এবং এব এইভাবে মহান পুরুষদের চরণে যারা অপরাধ করবে এবং এব খলু খলু মানে নিশ্চিত মেব মহদ অভিচারাতিক্রম যারা মহাপুরুষদের চরণে অপরাধ অতিক্রম করে অপরাধ করে কাস্নেন আত্মনে ফলাতে তাদের নিজের উপরেই এই বিপদগুলো আসে আয়ু শ্রীয় যশো ধর্ম লোকানা শীষ এবচ হন্তিং শ্রেয়াংশ সর্বাণী মহৎ অতিক্রম বাঞ্ছা কল্পতর্বশ্য কি বাসিন্দ পতিতানং পাবন বৈষ্ণব